আর কত মুসলিম মরবে জেন্ত আগুনে জ্বলবে আর কত মুসলিম মাবো নিজেদের সম্মান হারাবে আর কত মুসলিম মরবে জেন্ত আগুনে জ্বলবে আর কত মুসলিম মাবো নিজেদের সম্মান হারাবে মায়ানমারের ওই রক্ত খেলা মায়ানমারের ওই রক্ত খেলা চোখের সামনে আর কত দেখবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে আর কত মুসলিম মরবে জেন্ত আগুনে জ্বলবে আর কত মুসলিম মা বোন নিজেদের সম্মান হারাবে মায়ানমারের ওই রক্ত খেলা মায়ানমারের ওই রক্ত খেলা চোখের সামনে আর কত দেখবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে শুধু গুলি করে যদি মরত এতটাই দুঃখ হতো না মোদের গুলি করে যদি মারত ওদের এতটাই দুঃখ হতো না মোদের চোখের পানি ধরে যায় না রাখা চোখের পানি ধরে যায় না রাখা মৃত দেহ চোখে পড়ে যাবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে আর কত মুসলিম মরবে জেন্ত আগুনে জ্বলবে আর কত মুসলিম মাবো নিজেদের সম্মান হারাবে মায়ানমারের ওই রক্ত খেলা মায়ানমারের ওই রক্ত খেলা চোখের সামনে আর কত দেখবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে নাফ নদীতে দেখো যে মরছে কত লোক বাঁচতে গিয়ে নাফ নদীতে দেখো যে মরছে কত লোক বাঁচতে গিয়ে কেউ বা মরছে শত্রুর বুলেটে কেউ বা মরছে শত্রুর বুলেটে কাহার প্রাণ যায় নৌকা ডুবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে আর কত মুসলিম মরবে জেন্ত আগুনে জ্বলবে আর কত মুসলিম মা বোন নিজেদের সম্মান হারাবে মায়ানমারের এই রক্ত খেলা মায়ানমারের ওই রক্ত খেলা চোখের সামনে আর কত দেখিবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে কত মোমেন প্রাণ যাচ্ছে ঝরে আগুনে পুরে রাতে ঘুমের ঘরে কত মোমেন প্রাণে যাচ্ছে ঝরে আগুনে পুড়ে রাতে ঘুমের ঘরে নিষ্পাপ শিশুদের বাঁচাও বাঁচাও নিষ্পাপ শিশুদের বাঁচাও বাঁচাও চিৎকার করে করে বলছে সবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে আর কত মুসলিম মরবে যেন্ত আগুনে জ্বলবে আর কত মুসলিম মা বোন নিজেদের সম্মান হারাবে মায়ানমারের এই রক্ত খেলা মায়ানমারের ওই রক্ত খেলা চোখের সামনে আর কত দেখবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে কি প্রয়োজন দেশ পরিচয়ের পাশে দাঁড়াও ওই রোহিঙ্গাদের কি প্রয়োজন দেশ পরিচয়ের পাশে দাঁড়াও ওই রোহিঙ্গাদের মুসলিম ভাই বোন তারাও মোদের মুসলিম ভাই বোন তারাও মোদের কেমন করে তা ভুলে যাবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে আর কত মুসলিম মরবে জ্যান্ত আগুনে জ্বলবে আর কত মুসলিম মা বোন নিজেদের সম্মান হারাবে মায়ানমারের ওই রক্ত খেলা মায়ানমারের ওই রক্ত খেলা চোখের সামনে আর কত দেখবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে আর কত মুসলিম মরবে তো আগুনে জ্বলবে আর কত মুসলিম মা বোন নিজেদের সম্মান হারাবে মায়ানমারের ওই রক্ত খেলা মায়ানমারের ওই রক্ত খেলা চোখের সামনে আর কত দেখবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে জবাব চাই আমি দিতে হবে মুসলিম কবে আর জেগে উঠবে মুসলিম কবে আর জেগে উঠবে মুসলিম কবে আর জেগে উঠবে